নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মেনে চলে যারা অনেকে বড় হয় যে তারা নিয়ম মেনে চলে যারা অনেকে বড় হয় যে তারা নিয়ম মেনে চলে যারা অনেকে বড় হয় যে তারা জীবনটাকে ন্যায় গুছিয়ে তারই এই অসঙ্গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো সূর্য ওঠে নিয়ম মতো ডোবে তাই তো দিনের দীপ্তি সে দেয় আলোরি গৌরবে নিয়ম মতো সূর্য ওঠে নিয়ম মতো ডোবে তাই তো দিনের দীপ্তি সে দেয় আলোরি গৌরবে জোয়ার ভাটা নিয়ম মেনে সদাই সব কাজে হও ব্রতী অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি